আবদুল্লাহ ইবনু মাসুদ রাজিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন একদা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাজদারত ছিলেন তার আশেপাশে কুরাইশ মুশ্রিকদের কিছু লোক ছিল এ সময় উকবা ইবনু আবু মুয়াইদ উটনির ভুড়ি এনে নাবী সাল্লাহ সাল্লামের পিঠে ফেলে দেয় ফলে তিনি মাথা উঠাতে পারলেন না অবশেষে ফাতিমাহ রদিল্লাহ তাল্লাহা এসে তার পিঠ হতে তা সরিয়ে দেন আর যে ব্যক্তি এ কাজ করেছে তার বিরুদ্ধে বদ্ধ করেন অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহ কুরাইশদের এ দলের বিচার আপনার উপর ন্যস্ত করলাম হে আল্লাহ আপনি শাস্তি দিন Abu Jahl ibn Hisham Utba ibn Rabia Shaiba ibn Rabia Uqba ibn Abu Muait Umayya ibn Khalaf অথবা রাবি বলেছেন উবাই ইবনু খালফকে ইবনু মাসুদ রদিল্লাহ তালাহু বলেন আমি দেখেছি তারা সবাই বদর যুদ্ধে নিহত হয় তাদের সবাইকে কূপে নিক্ষেপ করা হয় উমাইয়া অথবা উবাই ছাড়া কেননা সে ছিল মোটা দেহের যখন তার লাশ টানা হচ্ছিল তখন কূপে নিক্ষেপ করার পূর্বেই তার জোড়াগুলো বিচ্ছিন্ন হয়ে যায়